হাজারো মখলু গে যায় তোমারি নামে তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া যাই পাখিরা উড়িয়া তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া যায় পাখিরা উড়িয়া তুমি আমার প্রতিপাল তুমি আমার প্রতিপাল তোমার নামে ফেলি হাজার পলক আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তেশ্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তেশ্বর জয় পাখিরা উড়িয়া সৃষ্টি করেছ তুমি আকাশ ভূমি সকল সৃষ্টির স্রষ্টা তুমি সৃষ্টি করেছ তুমি আকাশ ভূমি সকল সৃষ্টির স্রষ্টা তুমি সৃষ্টি করেছ তুমি আকাশ ভূমি সকল সৃষ্টির স্রষ্টা তুমি তোমার দয়ায় তোমার ছায়ায় তোমার দয়ায় তোমার ছায় আছে যে প্রভু জগৎ ঘিরে তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া জয় পাখিরা উড়িয়া তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া জয় পাখিরা উড়িয়া তুমি আমার প্রতিপালক তুমি আমার প্রতিপালক তোমার নামে ফেলি হাজার পল তোমার নামে গান তোমার নামে সুর ধরিয়া যায় পাখিরা উড়িয়া তোমার নামে গান তোমার নামে সুর ধরিয়া যায় পাখিরা উড়িয়া হাজারো মখলুক তোমার নামে জিকির করে প্রভু তোমার প্রেমে হাজারো মখলুক তোমার নামে জিকির করে প্রভু তোমার প্রেমে হাজারো মাখলুক তোমার নামে জিকির করে প্রভু তোমার প্রেমে তোমার প্রেমে তোমার শানে তোমার প্রেমে তোমার শানে গাই আমি গান তোমার নামে তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া জয় পাখিরা উড়িয়া তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া জয় পাখিরা উড়িয়া তুমি আমার প্রতিপালক তুমি আমার প্রতিপালক তোমার নামে ফেলি হাজার পলক তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া জয় পাখিরা উড়িয়া তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া জয় পাখিরা উড়িয়া তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া জয় পাখিরা উড়িয়া তোমার নামে গান গাহিয়া তোমার নামে সুর ধরিয়া যায় পাখিরা উড়িয়া